جيدها حبل مسد آمنت بالله صدق الله العلي العظيم আমি একটা সুরা তিলাওয়াত করেছি পুরা সুরা আজকে আল্লাহ যদি তৌফিক দেন শুধু এই সুরাটার কিছু তর্জমা আপনাদেরকে শোনাই সুরার নাম কি সুরা লাহাব কি নাম মনে রাখবেন কোরআন আল করিমের যত আয়াত সুর আল্লাহ নাজিল করেছেন আমরা আরবিতে মাদ্রাসাওয়ালারা এটা শব্দটা উচ্চারণ করি মাউরিদ নাজিল করার যত প্রেক্ষাপট আছে সব নির্ধারিত নির্দিষ্ট প্রেক্ষাপট নাজিল করার অবতীর্ণ করছেন আল্লাহ তালা একটা নির্দিষ্ট প্রেক্ষাপট নিয়া কিন্তু ওই সুরা বা ওই আয়াতের আবেদন বক্তব্য এটা কিন্তু নির্দিষ্ট না এটা কামত পর্যন্ত আল্লাহ তালা বাকি রাখবেন তো এই সুর লাহাবেরও একই অবস্থা নাজিল আল্লাহ করেছেন আবু লাহাব সম্পর্কে কিন্তু এর মানে এটা না যে আবুল আহাব মরে গেছে বাস এই সুর আর বক্তব্য শেষ এর মানে কিন্তু এটা না আল্লাহ সুরা নাজিল করেছেন আল্লাহ জানায়া দিছেন যুগে যুগে আবুল আহাব আসবে রসুলের যুগের আবুল আহাবের যেই কন্ডিশন কামত পর্যন্ত যত আবুল আহাব আসবে সবগুলার একই কন্ডিশন এগুলাই একটু মিলজুল দিয়া এই সুরাটা নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ সুরাটা নাজিল হয়েছে কার সম্পর্কে আবুল আহাব এবং তার বিবি সম্পর্কে আবুল আহাবকে অনেকে আমরা চিনি না অনেকে চিনি ভিন্নভাবে হজরত রসুল করিম সাল্লাহ চাচা ছিলেন বারো জন তার মধ্যে আবুল আহাব একটা আবুল আহাবের আলাদা একটা পরিচয় আছে কি পরিচয় যে হাজরাতে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ যখন আবুল আহাবের বাদি দেয় আবুল আহাব খুব খুশি হইছেন বাদিকে আজাদ করে দিয়েছেন খুশি হইয়া বুঝা গেল রসুলের জন্মে আবুল আহাব দারুণ আনন্দিত হয়েছে বাদি আজাদ করা কম কথা না এর থেকে কি বোঝা গেল যে রসুলের জন্মে আনন্দ প্রকাশ করা এটা কোনো দিনই কাজ না তাইলে আল্লাহ আবুল আহাবরে দিয়ে এই কাম করাইতেন না কথা বুঝেন নাই আপনারা অথচ আমাদের সমাজ এই যে রবিউল আউ্বাল শুরু হয়েছে রাস্তায় রাস্তায় বড় বড় ব্যানার লাগাইয়া ফেস্টুন লাগাইয়া সব ঈদের সেরা ঈদ ঈদ মিলাদ নবী রসুলের জন্ম নিয়ে আনন্দ উৎসব চলছে এটাকেই একমাত্র দিন বানাইয়া নেওয়া এই সুরা লাহাবের আহাবের আবুল আহাবের জীবনী দিয়ে আমরা বুঝি এই কাজটা উল্টা কারণ এটা যদি দিন হইতো তাইলে আবুল আহাবকে আল্লাহ তালা এই কাজ করার তৌফিক দিতেন না আবুল আহাব করার অর্থ হচ্ছে যে এটা দিনের কোন গুরুত্বপূর্ণ বিষয় না আনন্দ হইতেই পারে আমরাও আনন্দিত রসুলের জন্মে কিন্তু সাহাবায় ক্রামের হালত আর আবুল আহাবদের হালত দুইটার মধ্যে পার্থক্য আছে হাজরাতে সাহাবায় কারাম রসুলের গোটা জীবনে সাহাবায় কারামদের গোটা জীবনে খোলাফায় রাশিদির তারা কে কোন দিন রসুলের জন্ম উৎসব পালন করেছে কে কবে করেছেন দেখান বরং এটাও তো একটা চিরসত্য কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মাসেই তো ইন্তকাল করেছেন সাহাবাইকরামের হালত উল্টা আল্লাহ রসুলের একটু ইঙ্গিত পাইলেই পাগল গুলা কান্না করতে করতে মারা যাওয়ার অবস্থা হয়ে যায় উল্টা আরাফার মাঠে বিদায় হজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সবাইকে ডাক দিয়া বলতেছে এ আমার সাহাবিরা আমার উপর আল্লাহর দেওয়া জিম্মাদারি আমি কি ঠিকঠাক আদায় করতে পেরেছি সব সাহাবি একযোগে বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আদায় করেছেন আল্লাহর হাবিব আসমানের দিকে এরকম আঙ্গুল তুলে তুলে আল্লাহকে সাক্ষী বানাইছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ হজরত আমিনকে দিয়া খবর পাঠাইছেন হ্যাঁ আল্লাহ সাক্ষী আছেন আয়াত নাজিল হয়ে গেছে কি আয়াত اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আয়াত নাজিল হয়ে গেছে আজকে দিন কমপ্লিট আর এমন পাগলগুলা আল্লাহর হাবিবের বন্ধুগুলা সাহাবিগুলা দিন কমপ্লিটের খবর শুই না আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে কারণ তারা জানে এই দিন এমনি কমপ্লিট হয় নাই এই দিন কমপ্লিট হওয়ার জন্য তার মধ্যে বহু রক্ত গেছে বহু জীবন গেছে আল্লাহর হাবিবের রক্ত শুদ্ধ পড়েছে এই দিন তো এমনি কমপ্লিট হয় নাই পুরো ময়দানে আনন্দের ঢেউ হঠাৎ সবাই লক্ষ্য করলো ময়দানের এক কোনায় কে যেন ফুপিয়ে ফুপিয়ে শিশুর মতো কান্না করতেছে উজু আওয়াজ আরে কে এটা সবার মধ্যে আনন্দ কান্না করে কে দৌড়ায় গেছেন সবাই এ আপনি কে আল্লাহ মুখ উঠায় দেখে এটা আর কেউ না হাজরাতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করে আবু বকর আজকে দিন কমপ্লিট আপনি কি খুশি না আবু বকর হজরত আবু বকর বলেন আরে গুলা আজকে দিন কমপ্লিট মানি বুঝো তোমরা আজকে দিন কমপ্লিট মানে আল্লাহ রসুলের চলে যাওয়ার সময় হয়েছে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে গোটা ময়দানের দৃশ্য পরিবর্তন হয়ে গেছে এতক্ষণ যেই পাগলগুলা হাসতেছিল আনন্দ করতেছিল ওই পাগলগুলার মধ্যে এখন কান্নার রুল শুরু হয়ে গেছে এর নাম সাহাবি আল্লাহ রসুলের মৃত্যুর ইঙ্গিত পাইলে ওই পাগলগুলা অস্থির হয়ে যাইত আল্লাহু আকবার ওরে দোস্ত তুমি কোন আশেক রসুল হয়ে গেলা আল্লাহর রসুলের মৃত্যুর মাসে তুমি কেমনে আনন্দ প্রকাশ করো এর মধ্যে আবার একজন আশেক রসুল আছে নিজের আবার হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহার স্বামী দাবি করছে কত বড় বেআব চিন্তা করছে হজরতে ফাতেমাকে চিনো তুমি এই আয়েসি জিন্দিগি কাটাইয়া ফাতেমার স্বামী হওয়ার সাপ জেগেছে মানুষের হাদিয়া তোহফা খাইতে খাইতে পেট বানাইছো মদিনা পানির ট্যাঙ্কির মতো গোটা শরীর থেকে তেল ঝরে আর তোমার ফাতেমার স্বামী হওয়ার সাজ জেগেছে ফাতেমাকে চিনো তুমি আল্লাহ আকবার হজরত রসুল একদিন ক্ষুদার তারনায় অস্থির কই যাবে সঙ্গীদের তো একই হালত ভর দুপুরে একদিন হজরত আবু বকর মসজিদ নবীর সামনে পায়চারি করতেছেন অস্থির দুপুর বেলা আমাদের দুপুর আর মক্কার দুপুর এক জিনিস না মদিনার দুপুর এক জিনিস না আগুন ঝরে হজরত ওমর আসছেন আইসা বলতেছেন আবু বকর এই ভর দুপুরে আপনি পায়চারি করতেছেন ঘুরাঘুরি করতেছেন ব্যাপারটা হজরত আবু বকর বলতেছেন ওমর রে ক্ষুদার জ্বালা সইতে না পাইরা রসুলের দরবারে চলে আসছে দেখি কিছু মিলে কিনা হজরত ওমর বলেন আবু বকর আমিও তো একই উদ্দেশ্যে আসছি রসুল ঘর থেকে বাইর হইয়া দুই দোস্তকে দেখা জিজ্ঞেস করলেন যখন খবর জানলেন রসুল বলেন আমার কাছে আসতো খাইতে আজকে কয়েকদিন থেকে আমার পেটে তো কোনো দানা পানি পড়ে নাই আল্লাহর হাবিব ক্ষুদার তারনায় মনে করলেন আলী তো যুবক ঘরে কিছু থাকতে পারে ফাতেমার ঘরে যাই দরজা নক করতেছেন মা দরজা খোলো হজরতে ফাতেমা দরজা খুলেন না অনেকক্ষণ পর ভেতর থেকে ফাতেমা রাজি আল্লাহ আনহা বলছেন বাবা আপনার সামনে আসার মতো আমার গায়ে কোনো কাপড় নাই আল্লাহ শরীর থেকে চাদরটা খুইলে দরজার আড়াল দিয়া ভেতরে দিয়া বলে নে মা গায়ে দিয়া সামনে আয় যাদের জীবন খেয়ে না খেয়ে এরকম উপোস জীবন কষ্টের জীবন কেটেছে সেই ফাতেমার স্বামী হওয়ার সাজ জেগেছে তোমার ভণ্ড প্রতারক কথাকার আল্লাহর কসম এগুলো শয়তানের দালাল কথা কণ্ঠে জন্ম উৎসব পালন করে আশেকে রসুল হয়ে যাও কুলাঙ্গাররা যখন রসুলের বিরুদ্ধে কথা বলে এই জিলাপিওয়ালা কুলাঙ্গাররা যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে মুখে কষ্টিক পেঁচায় বৈশা থাক এর নাম আশেকে রসুল না আশেকে রসুল হচ্ছে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় যে সারাক্ষণ নিজের কল্লাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে কথা কন বলছিলাম এই সুরা নাজিল হয়েছে আবুল আহাব সম্পর্কে কার সম্পর্কে আবুল আহাব আবুল আহাবের আসল নাম না তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা আল্লাহ তালা আবুল আহাবের আসল নাম বাদ দিয়া আবুল আহাব উল্লেখ করছেন এটা তার সাইড নাম নিক নাম কেন আবু লাহাব এটাও মানুষ জানতো লাহাব মানে হচ্ছে আগুনের লিলিহান শিখা আবু লাহাব মানে লাল্লু লাল্লু আমরা অনেকে বলি না কাল্লু লাল্লু চেহারা একটু লাল হইলে আবু লাহাবের চেহারাও দেওয়ানবাগি হুজুর মতো এরকম সুন্দর আছিল বুঝুন নাই চেহারা সুন্দর হইলেই খালি বড় হুজুর পেট দেখেই তো তোমরা কাইত হয়ে যাও গাল ফুলা ফুলা দেখেই তো কাইত হয়ে যাও এই জন্য কবি বলেছেন গর্বসূরত আদমি ইনসাবু দে মোহাম্মদ বু হম এক সাবুদে চেহারায় যদি মানুষ নির্বাচন হইতো যে যার চেহারা সুন্দর সে ভালো মানুষ তাইলে রসুলের সাথে আর আবুল আবু জাহালের সাথে কোনো পার্থক্য থাকতো না দুজনের চেহারাই তো সুন্দর আবুল ছিল লাল্লু লাল্লু আল্লাহ তালা ওই লাল্লু বইলাই সুরা নাজিল করলেন আব্দুল উজ্জা বলেন নাই কেন বলেন নাই দোস্ত অনেক কারণ থাকতে পারে মুফাসিররা মোটামোটা যে কারণগুলো বলেছেন তার মধ্যে একটা কারণ শোনাইতিস আব্দুল ওজ্জা মানে ওজ্জার বান্দা আল্লাহ তার বান্দাকে শিখাচ্ছেন আমার বান্দারা শিরিক তো করবাই না যে শব্দের মধ্যে শিরিক আছে ওই শব্দটা পর্যন্ত এড়াইয়া চলে আল্লাহ শিখাইয়া দিচ্ছে অথচ আমাদের মুখে মুখে শিরিকের শব্দ ওর স্যালাইনের প্যাকেট একটা আনে ঘরে ওটার দিকে তাকায় দেখি লেখা শিশুর জীবন বাঁচায় ওর সেলাই নাওজবিল্লা পড়ে না ঘুমাই গেছেন নাকি একে একে ঘুমাইছেন হাত তোলেন তো তাহলে হুজুর না কিন্তু আবার শুরু করুন জিতিল রে জিতিল জেতা করার জন্য শিশুর জীবন কে বাঁচায় এটা একটা সিরিকি কথাবার্তা কেউ একটু কম বয়সে যুবক অবস্থায় মারা গেলে কয় অকালে মারা গেছে বলে কিনা এটা একটা কুফুরি কথা ওই যে মাওলানা যে আয়াত পড়তেছিলেন বারবার ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল এর পরের আয়াত সূরা জুমআত সূরা মুনাফিকুনের শেষ আয়াত ولن يؤخر الله نفسا إذا جاء والله خبير بما تعملون মৃত্যুর সময় যখন আসবে আগেও যাবে না পরেও যাবে না একদম টাইম মতনই হয় অকালে কেউ মারা যায় না এটা কুপুরি কথা একটু সূর্য বীর্য দেখলেই কয় সূর্য সন্তান এটা তো অযোধ্যার পৌরাণিক যে জাতি তাদের বিশ্বাস সূর্যের পোলামাইয়া আছে আজিব আজিব বিশ্বাস দেবতা দেবীদের পোলামাইয়া আছে সূর্যের ছেলে মেয়ে দুনিয়ায় আছে এটা তাদের বিশ্বাস তুমি কেমনে বলো মুসলমান অগ্নিকন্যা অগ্নি পুরুষ আগুনের সন্তান আগুনকে শক্তিশালী মনে করে হিন্দুরা মুসলমান মনে করে না তুমি কেমনে বলো এই সমস্ত শব্দ থেকে নিজেদেরকে বাঁচাবো ইনশাআল্লাহ বড় বড় সাহিত্যিকরা আমাদের ঘরানার সাহিত্যিকরা লেখে ঐশী গ্রন্থ আল কোরআন আরে বাপরে বাপ ঐশী গ্রন্থ ঐশী গ্রন্থ বুঝো ঐশী গ্রন্থ মানে ঐশ্বরের ঈশ্বরের গ্রন্থ যেটা আমার কোরআন কি ঈশ্বরের গ্রন্থ না আল্লাহর কালাম আল্লাহর কালাম এই লেখাটার মধ্যে এই বক্তব্যটার মধ্যে কত চমৎকার আবেদন আছে এটা বাদ দিয়া সাহিত্যিক সাজে ঐশী গ্রন্থ ভাবলয় আল্লাহ শিখাইয়া দিয়েছেন বান্দা যে শব্দের মধ্যে শিরিক আছে এগুলা উচ্চারণ করা যাবে না তাই আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সূরা নাজিল হওয়ার কারণ আয়াত নাজিল হইল وأنذر عشيرتك الأقربين আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দেন আয়াত নাজিল হয়ে গেল প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠা ডাকা শুরু করলেন ইয়া সাবাহা ও বনু হাসিম এইরকম নাম ধরে ধরে আল্লাহর রসুল ডাক দিলেন কোরাইশদের মধ্যে এই প্রবণতা ছিল বিপদের আনাগোনা লক্ষ্য করলে এইভাবে ডাকা হয় কাফেররা কোরাইশরা মনে করলো আল্লাহ রসুল শত্রু দেখা ডাকতেছেন সবাই দৌড়ে গেছে মোহাম্মদ কেন ডাকে এ মোহাম্মদ কেন ডাকতেছ আল্লাহর হাবিব বললেন ওগো আমার কম আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে দুশ্মন অপেক্ষা করতেছে এখনই হামলা করবে আপনারা কি বিশ্বাস করবেন না বলে কেন করব না জীবন তো তুমি একটা মিথ্যা কথাও বলো না কেন করব না আল্লাহর হাবিব বলেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কামিয়াব হয়ে যাবেন আল্লাহু আকবার কাফেররা এই দাওয়াত শুনা সব ভেবাচে খায় গেছে বলে কি রে কিন্তু এতদিন পর্যন্ত যাকে এত মহাব্বত করেছে এত ভালো জেনেছে হঠাৎ মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে নিজেদের চেতনার বিরুদ্ধে বিশ্বাসের বিরুদ্ধে একটা কথা শুই না হঠাৎ করে রসুলকে কিছু বলতে ইতস্ত করতেছে সবাই কি বলবে কিন্তু এই ভদ্রতা সবার মধ্যে তো থাকে না সব কৌমের মধ্যে সব সমাজে উল্টা পাল্টা দুই একটা থাকে যাদের চোখ লজ্জাও নাই ওই রকম একটা হইল আবুল আহিবা এরার চোখ লজ্জা নাই সাথে সাথে পাথর একটা উঠাইছে উঠায়া বলতেছে ধ্বংস হও এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছ গালি দিছে রসুলকে কাকে এই দোস্ত কথা কও না আল্লাহর রসুল কোন জবাব দেন নাই আল্লাহ তাআলা জবাব নিজে দিয়ে দিছেন কারণ মানুষ যখন অনেক সময় আমাদেরকে রাস্তায় বকা ঝকা করে সহ্য কইরা যায় কিন্তু যদি দেখি আমার সন্তানরে আঘাত করেছে আমি সইতে পারি না কথা কন ঠিক কিনা আল্লাহ এতদিন কিচ্ছু বলেন নাই শিরিক করেছে এই লোকগুলা কিচ্ছু বলেন নাই আল্লাহ কিন্তু যখন দেখলেন তার প্রিয় হাবিবকে গালি দিছে আল্লাহ আর চুপ থাকেন নাই ওরে দোস্ত এই কথাটা আজকে পুরা মাহফিল পুরা আলোচনায় বলতে চাই এটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা আল্লাহর হাবিবকে আল্লাহ বড় ভালোবাসেন এই জায়গাটা নিয়ে কোনো রকমের ফাইজলামি করবা না কটুক্তি করবা না যারা করে তাদের সাথে থাকবা না তাইলে কিন্তু এর জবাব আল্লাহ নিজে স্বয়ং দিয়ে দিবেন পাথর উঠাইল কে কথা বলেন কথা বলেন এরপর থেকে দুইটা দল হয়ে গেল দুইটা রাস্তা শুরু হয়ে গেল দুইটা মিছিল শুরু হয়ে গেল এক মিছিলের নেতৃত্বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরেক মিছিলের নেতৃত্বে আবুল আহাব এক মিছিলের নেতৃত্বে যারা কালিমার দাওয়াত দেয় কোরআনের কথা বলে মাদ্রাসা চালায় নবীর নায়েব ভয়া এরা এক মিছিলে আরেক মিছিলে ওই মাদ্রাসা ওয়ালাদেরকে পাথর মারার জন্য গুলি মারার জন্য গালি দেওয়ার জন্য জঙ্গি বলার জন্য যারা রেডি হয় তাদের আরেক দল এক দলের লিডার মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আরেক দলের লিডার আবুল আহাব ও দোস্ত আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দলে তো কোন মিছিলে সামিল হইবা কালিমার দাওয়াত দেওয়ালা মোহাম্মদুর রসুল্লাহর দলে নাকি কালিমার দাওয়াত শুইনা না পাথর ওঠানেওয়ালা আবুল আহাবের দলে আজকে ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ কোন রকমের ভেতরে কোন অস্পষ্টতা থাকবে না দলীয় কারণে হোক রাজনৈতিক কারণে হোক পারিবারিক কারণে হোক এই একটা জায়গা বড় স্পর্শকাতর তোমাকে ক্লিয়ার একটা অবস্থান পরিষ্কার করতে হবে আমি কোন দলের অন্তর্ভুক্ত রসুল কিছু বলেন নাই চলে আসছেন আবুল আহাবের বিবি সম্পর্কে কথা আসছে আবুল আহাবের বিবি শুই না মেজাজ গরম হয়ে গেছে Umm Jamil bint Harb ibn Umayya Abu জাহেলের বিভিন্ন আবুল আহাবের বিভিন্ন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল বড় বাজে মহিলা ছিল সে বড় একটা পাথর নিয়ে গেছে মসজিদে হারাম রসুলকে আঘাত করার জন্য দৌড়ে গেছে হাজরতে রসুল আর আবু বকর ভেতরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু দেখা ভয় পেয়ে গেছেন আহারে শয়তান টান আমার রসুলকে আবার আঘাত করে বলতেছেন ইয়া রসুল আল্লাহ উম্মে জামিল আসতেছে হাতে পাথর ইয়া রসুল আল্লাহ হইতে পারে আপনাকে আঘাত করবে আল্লাহর রসুল বলেন আবু বকর আসতে দেন সে আমাকে দেখতে পাবে না দেখবে না দেখবে না আয়াত আসলো আয়াত পড়লেন আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত হাফিজ কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন রব্বে করিম বলেন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا ওগো আমার হাবিব আপনি যখন আমার কালাম তিলাওয়াত করবেন হাবিব জালনা বাইনাকা বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা আপনার মধ্যে আর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দিব আল্লাহ ঢেলেও দিয়েছেন আবুল আহাবের বিবি আইসা খুঁজা পায় না আবু বকরকে জিজ্ঞেস করে তোমার দোস্ত কোথায় হজরত আবু বকর বড় কৌশলী জবাব দিচ্ছেন বলে আমি কি জানি তুমি খুঁজা দেখো জানি না এটাও বলে না মাথায় বুদ্ধি বড়া আবু বকরের মাথায় বুদ্ধি বড়া আল্লাহ যে যত বেশি মনে রাখবেন তার মাথায় তত বেশি বুদ্ধি যারা দিন মানে না শরীয়ত মানে না নিজের বিজ্ঞানী মানে আসলে এগুলা মাথার মধ্যে মগজ নাই সব ডিজিটাল গোবর কার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 আবার আল্লাহ নারাজ হবেন হজরত আবু বকর একটা বুদ্ধির জবাব দিয়া দিলেন বলেন রজুলুন ইয়াহদিনী জবাব দিলেন রজুলুন ইয়াহদিনী একজন মানুষ আমারে রাস্তা দেখায় আর কি ওই বেটা মনে করছে রাস্তা দেখায় আর আবু বকর চিন্তা করছেন আমার জান্নাতের রাস্তা দেখায় আল্লাহ আল্লাহ আলাদের মাথায় বুদ্ধি বড়া হজরত কাসেম নানুতুল রহমতুল্লাহ আলাই উপমহাদেশের ইংরেজ খেদাও আন্দোলনের সিপাহ সালার যার ডাকে গোটা হিন্দুস্তানে আন্দোলনের দাবানল জলে উঠেছিল কাসেম তুমি দেখতে তো কারো পছন্দ হয় না ইংরেজরা গেরাও করছে সাতটা মসজিদ যেখানে কাসেম তুমি বলে আছে খবর পাইছে ধরবে যা দেখে এক বেটা লুঙ্গেরটা পয়লা গেঞ্জের টাকায় দিয়ে মসজিদ ঝাড়ু দেয় তো যা কয় কাসেম নানু তুমি কাহায় জিজ্ঞেস করতেছে কাসেম নানু তুমি কই কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই যেখানে দাঁড়ায় আছিলেন ওখান থেকে একটু সরছেন সৈরা বলে আভি তো ইহাতে একটু আগে তো এখানে ছিল কি বলছেন একটু আগে তো এখানে ছিল ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন চলে গেছে উনি তো জাগার থেকে সৈরা কয় আভি তো ইহাতে আল্লাহ আলারা এরকম উপস্থিত বুদ্ধি তাদের মাথায় মাথা ভরা বুদ্ধি সুহান আল্লাহ সরল জীবন দেখে মানুষ মনে করে বোকা আসলে বোকা না হজরত আবু বকর জবাব দিয়ে দিচ্ছেন খুঁজা দেখেন আমি কি বুঝি কি জানি ওম্মে জামিল যাওয়ার সময় হুমকি ধামকি দিয়ে গেছে চিনোস ঢাকায় পোলাবানের মতো কিছু খালি হুমকি দেয় দেখেন আবে যাইস খায় আমাকে মহল্লায় যাইস বে দেখায় তুমি তো মহল্লায় যদি কোনোদিন দেখে হ্যাঁ তো চালানি ঝাড়ি কোনোদিন যদি দেখে কিবে তোর তো সাহস কম নেবে আমগো এলাকায় চস অহন তো কিছু কইলে আবার কবি সুযোগ পাই আমারে মারছে যা ছেড়ে দিলাম যা সালামি তো জারি বুঝলেন না আবুল হাবের জারি আমারে আমি হারবের বেটি খবর আছে কয়ে দিস গেছে গা দোস্ত রব্বে করিম জানাচ্ছেন তাব্বাত ইয়াদা আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাব নিজেও ধ্বংস হোক আল্লাহ জবাব দিয়ে দিছেন বড় স্পর্শকাতর জায়গা আবুল আহাবের দুই হাত ধ্বংস হওয়া মানে কি মুবাসিররা বলেন এক হইল আবুল আহাবের দুনিয়া এক হাত আরেক হাত হইল আখেরাত মানে আবুল আহাবের দুনিয়া আখেরাত সব বরবাদ হোক কাজে এটা স্পর্শ কথা স্পষ্ট কথা কেয়ামত পর্যন্ত মনে রাখবা যারা দিনের বিরুদ্ধে অবস্থান নেয় ওরাসাতুল আম্বিয়াদেরকে গালি দেয় পাথর উঠায় গুলি মারতে চায় নিশ্চিত জেনে রাখো আল্লাহর কসম খায়া বলি তার দুনিয়া আখেরাত সব বরবাদ হবে নিশ্চিত আবুল আহাবের তাই হয়েছে এটা এক অর্থ বললাম আর এক অর্থ হচ্ছে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আল্লাহ বলে দিচ্ছেন আবুল আহাবের যে প্রভাব আর প্রতিপত্তি ক্ষমতার কারণে এরকম চড়া কথা আমার বন্ধুর সাথে বলল তার এই ক্ষমতা তার এই প্রভাব প্রতিপত্তি সম্পদ ধ্বংস সবটাই হয়েছে রসুল এই আয়াত শোনানোর পর এই সুরা নাজিল হওয়ার পর আবুল আহাব ভয়ে আর কোন দিকে যায় না জানে এটা হান্ড্রেড হান্ড্রেড ঠিক হয়ে যাবে আল্লাহর হাবিবের কথা আমরা বিশ্বাস করি না ইয়াহুদিন আসারা কাফিররা আজও পর্যন্ত বিশ্বাস করে দোস্ত আমাদের বিশ্বাস হয় আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের আগে মুসলমানরা ইয়াহুদিদেরকে ধৈরা ধৈরা হত্যা করবে ইহুদিরা গাছের আড়ালে গিয়ে লুকাবে পাথরের আড়ালে লুকাবে গাছ কথা বলবে মুসলিম এ আল্লাহর বান্দা মুসলমান আমার পিছনে ইহুদি একটা লুকাইছে মারো আগে কথা বলবে পাথর কথা বলবে একটা গাছ ঘরকাত সে চুপ থাকবে কথা বলবে না ইহুদিদেরকে আশ্রয় দিবে ইহুদিরা এই কথাটা এত বিশ্বাস করেছে ইসরায়েলের বড় বড় গুলাতে ওই গারকাত গাছ চাষ তারা ভাবে শুরু করছে যেন আশ্রয় নিতে পারে জায়গায় যাইয়া পাহাড়ে উঠতে চাইবে নামাইয়া ইয়াহুদিরা ওই পুরা এলাকার মধ্যে অত্যাধুনিক একটা এয়ারপোর্ট বানাইছে অত্যাধুনিক কেন যেন দাজ্জাল দৌড়াইয়া যাইয়া ওহান থেকে বিমান দিয়া পালাইতে পারে বিশ্বাস করছে কথা পালাইতে পারবা না কিন্তু আমরা বিশ্বাস করি না দোস্ত হিজরতের পর রসুল যখন মদিনায় গেলেন বদরের যুদ্ধ শুরু হইল আবুল আহাব ডরে যায় না টাকা দিয়ে আরেকজন ভাড়া করে পাঠাইছে নিজের পরিবর্তে নিজে যায় না জানে ওই যে তাব্বাতিয়া দাবিল হাবি মাথায় ঘুরতেছে খালি ওইটা কিন্তু আল্লাহ যদি মারে তাকে রাখে কে ভাই আল্লাহ কাউকে গজব দিতে চাইলে গোটা দুনিয়া মিল্লা প্রতিহত করার ক্ষমতা আছে আল্লাহ বদরের যুদ্ধের ছয় সাত দিন পর এমন পচন ধরছে গোটা শরীরে বসন্ত হাতগুলো অবশ হয়ে গেছে সন্তানরা ঘৃণায় আপনজন গন্ধে কাছে যায় না দূরে নিয়ে ফেলে রাখছে মারা যাওয়ার পর লাশটা যে দূরে নিয়ে মাটি দিবে কেউ নাই হাফসি গোলাম ভাড়া কইরা ওই দূরে নিয়ে গর্ত কইরা সেখানে ফাড়াইয়া পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে আবুল আল্লাহ দেখাইছেন পরিণাম কার সাথে বেয়াদবি করছো তুমি জানো আমার দোস্তের সাথে বেয়াদবি করছো আমার দোস্তের সাথে বেয়াদবি করলে পরিণাম কামত পর্যন্ত এটাই হবে আল্লাহ জানাই আবুল আহাব বলতো মোহাম্মদ যেই কথা বলে শাস্তি আসবে যদি শাস্তি চইলাই আসে আমার কত সন্তান আছে আমার কত সম্পদ ওই সম্পদ আর সন্তান দিয়ে আমি মোহাম্মদের শাস্তি প্রতিহত করব আবুল আহাব বলতো আল্লাহ জানায় দিচ্ছেন আবুল আহাব রে মা তোমার কামাই তোমার রোজগার তোমার সন্তান তোমার প্রভাব প্রতিপত্তি তোমাকে বাঁচাতে পারবে না আমার আজাব আসবে যেহেতু তুমি আমার দোস্তের সাথে বেহাদুবি করেছ আজকে অনেকে মনে করে হুজুরকে সাইজ করি কোনো অসুবিধা নাই আমার পাশে তো আমেরিকা আছে কোনো সমস্যা নাই হুজুর করে সাইজ করি কোনো অসুবিধা নাই আমার পাশে তো ভারত আছে কোনো সমস্যা নাই আল্লাহ জানা দিচ্ছেন মা অনা আনহুমা আলুহু অমা কাসাব আমার দোস্তের সাথে যারা বেয়াদুবি করবে ভারত পাশে দাঁড়াইলে কাজ হবে না আমেরিকা পাশে দাঁড়াইলে কাজ হবে না আল্লাহর গজব অবধারিত তাকে ধ্বংস করবে করবে কথা কও ঠিক কিনা ভরসা কইরা কোনো লাভ নাই আল্লাহর গজব আসবেই আসবে আমরা যখন নাস্তিক মুরতাদ যেগুলো আল্লাহর হাবিবকে নিয়ে কটুক্তি করে এদের বিরুদ্ধে যখন বলি আমাদের সমাজের কিছু পাবলিক আছে আর আমাদেরকে গুতা মারে বিশেষ করে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর হুজুররা আপনার আর কিছু লয়া নাই খালি পাইছেন একটাই নাস্তিক মোরতাদ খালি আল্লাহ রসুলকে গালি দিল খালি এর বিরুদ্ধে দেশের আর সমস্যা আপনাকে চোখে পড়ে না দুর্নীতি চুরি ডাকাতি কত কিছু হয় জুলুম রাহাজানি এগুলার আপনাদের চোখে পড়ে না আরে ভাই এগুলো তোমরা সামলাও না আমরা একটা নিছি তোমরা আরেকটা নাও সমস্যা কি আমরা এটা কেন করি এটা বোঝা দরকার হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কায় ঢুকতেছেন সুরা ফাতাহ তেলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মাথা নিচু কইরা বিজয়ী বীরের মতো হম্বি তুম্বি কইরা আল্লাহ রসুল ঢুকতেছেন না বিনয়ের সাথে ঢুকতেছেন কারণ আল্লাহ রসুল জানেন এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত যে পায় সে বিনয়ী হয় আল্লাহর রহমত থেকে যে বঞ্চিত হয় সে অহংকারী হয় কথা কন ঠিক কেরা আল্লাহ রসুল আম ক্ষমা ঘোষণা করে দিলেন ঘোষণা করলেন আমিন তিন শ্রেণীর মানুষ আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অতীতের সব জুলুম আমি রসুল ভুলে গেলাম আজকে কোন প্রতিশোধ নাই সব মাফ করে দিলাম যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ যারা আবু আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ যারা নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে তারা নিরাপদ আল্লাহ সবাই রে মাফ করেন না যুদ্ধ অপরাধী যেগুলো আছে কোনো ছাড় নাই যুদ্ধ অপরাধীদের ছাড় নাই পনেরোটার নাম ঘোষণা হইল এগুলা যুদ্ধ অপরাধী এগুলার ছাড় নাই আয়াত হইল সুরা তাওবা আয়াত নাম্বার বারো দশ নম্বর পারা হাফিজ কোরআন শরীফের সাত নম্বর পৃষ্ঠা নয় দশ নম্বর লাইন রব্বে করিম বলেন ও ইন্নাকাসু আইমানাহুম মিন بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون আয়াত নাজিল হইল যারা চুক্তি লঙ্ঘন করেছে ও রসুল যারা দিনকে নিয়ে তন তৃষ্ণা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে গালাগালি করেছে ও রসুল আপনারে যারা গালি দিছে আপনার পরিবারকে নিয়ে যারা কটুক্তি করেছে আপনার পারিবারিক জীবন নিয়ে যারা তাচ্ছিল্যের সাথে কথা বলেছে ও রসুল তাদের ক্ষমা নাই ফাকাতিলু আইম্মাতাল কুফর এগুলা কাফেরদের মূল এগুলারে হত্যা করেন যেখানে পান সেখানে হত্যা করেন এদের ক্ষমা নাই এদের ক্ষমা নাই দোস্ত পনেরো জনের নাম ঘোষণা হইল আমি এই পনেরো জনের জীবনী পুরাটা পড়েছি সবগুলা খুইজা খুইজা বাইর করে পড়েছি শায়খ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল আল্লাহর রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন ওই 15টার জীবনী শেখ ইবনে তাইমিয়া এনেছেন আমি খুইজা খুঁজা দেখি পনেরোটা একটা হইল নৃত্যশিল্পী একটা হইল নৃত্যশিল্পী একটা হইল গানের শিল্পী অভিনয় শিল্পী কবি সাহিত্যিক এই সব সাংস্কৃতিক কর্মী যেগুলো আছে সবগুলো হইল এই আমি আশ্চর্য হয়ে গেছি আরে সব যুগে কে সাংস্কৃতিক কর্মীরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আগেও কি একই সিস্টেম ছিল আশ্চর্য অবস্থা আল্লাহ আকবার আল্লাহ রসুল ঘোষণা দিয়া দিলেন এই পনেরোটার কোনো ক্ষমা নাই পনেরোটা কোনগুলা আবদুল্লাহ খাতাল কোরতুনা কোরাইনা সাররা মকিস ইবনে সুবানা হুয়াইরিস ইবনে নকিদ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি কা Ikrimah ibn Abi Habbar Aswad ibn Harb Kab ibn Zuhair Hilal ibn তালাতিল আব্দুল্লাহ ইবনে জিবেহরা হুবাইরা বিনতে আবি আসাদ আল মখজুমি হিন্দা বিনতে উদ্বা এই পনেরো জনের নাম ঘোষণা হইল যে সবার ক্ষমা আছে এদের ক্ষমা নাই আমি আরো আশ্চর্য হয়ে গেছি গত কয়েক বছর আগে বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না এই দেশ ইসলামী রাষ্ট্র কিনা রাষ্ট্র ধর্ম ইসলাম কিনা এর বিরুদ্ধে পনেরো জন রিট করেছিল এর বিরুদ্ধে বাংলাদেশের আদালত এই রিট খারিজ করে দিছে গত বছর মনে আছে কিনা আপনাদের আশ্চর্য হয়ে গেছি ওগুলার সংখ্যাও পনেরোটা আমরা তখন বলেছিলাম ওই পনেরোটার যেমন ক্ষমা নাই এই পনেরোটারও ক্ষমা নাই কথা কন ঠিক কিনা আবদুল্লাহ ইবনে বাঁচার জন্য পাগল হয়ে গেছেন কত কষ্ট তারা পাইছেন আজকে প্রতিশোধ নেবেন হাত খালি হাত খালি হিসপিস করতেছে কুন্ডারে সাইজ আল্লাহ রসুল মাত্র পনেরোটার বানায়া লাইলেন এখন বাঘে পড়বে কয়ডা কইরা পনেরোটারে কিলাইলেও তো মইরা যাবে টোক্কা দিলেও তো মইরা যাবে খুঁজতেছে সবাই কই এগুলা খাওয়া অবস্থায় অনিচ্ছাকৃত হঠাৎ বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ বড় সরম পাইছে এখন বউ সরম কাটানোর জন্য ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা দেয় মানে বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা হইছে এটা এটাই এটা আপনি অন্য কিছু মনে করেন না শ্বশুর তো আরো বিড়াল পাইকা বুড়ো হয়েছে বুঝলেন না পোলা পায় দাড়ি পাকলে মনে করে বোকা আরে বেটা তোর মতো পোলা পাইন হইয়া হইয়া তো বেটা বুড়ো হয়েছে শ্বশুর বলে বৌমা আওয়াজটা না এলে কোন রকমে ঢাকলা গন্ধডারে কি করবা মাথায় বুদ্ধি নাই আবদুল্লাহ খতাল নিজের বডিকে তো গোপন করছে কিন্তু পাওগুলা কি করবে পাও তো দেখা যায় আলী কার্লাহ সহ দুইজন সাহাবি দৌড়াইয়া যাইয়া সাইজ করে দিছে করতো না করাই না নাচের নাচের নায়িকা ছিল নাচত এগুলা কেউ বলেন পালাইয়া গেছেন কেউ বলে হত্যা করা হয়েছে হাতে ধইরা কাছে টাইনা নিয়ে আসছেন আব্দুল্লাহর নিরাপত্তা চাই আল্লাহর রসুল চেহারা ফিরাইয়া ফেলছে রহমতের নবী খেয়াল করেন আমরা কেন এগুলার বিরুদ্ধে এত কথা কই এটা বুঝতে হবে আল্লাহর রসুল চেহারা ফিরাইয়া ফেলছেন হজরত উসমান দৌড়াই আবার এই পাশে আসছেন ইয়া রসুল আল্লাহ আবদুল্লাহ ইবনে সাদ ইবনে সারার নিরাপত্তা চাই আল্লাহর রসুল আবার চেহারা ফিরাইয়া ফেলছেন হজরত উসমান আবার এই পাশে আসছেন আল্লাহর রসুল নিরাপত্তা দিয়ে দিছেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলেন আমার সাহাবিরা তোমরা এই সুযোগটা কেন নিলা না আমি দেরি করতেছিলাম এই সুযোগে তারে সাইজ কেন করলা না আল্লাহ আকবার সাহাবায় কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু চোখ দিয়ে কেন ইঙ্গিত টিঙ্গিত দিলেন না আমরা সাইজ করে পালাইতাম আল্লাহ আকবর শিখেন আল্লাহর হাবিব বলেন আমার সাহাবির আমি নবী নবীদের শান টানা চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলে ডাইরেক্ট বলে সরাসরি বলে এই জন্যই তো আমরা রাজনীতির এত মারপেস বুঝি না যা কই ডাইরেক্ট কই ডাইরেক্ট বললে যদি ফাঁসি হয় কোনো সমস্যা নাই দিনের জন্য তো মরাতে চাই আল্লাহর কাছে তো সব সময় শাহাদাতের মৃত্যু চাই এর চেয়ে বেশি তুমি আর কি করবা বরং একটা অনুরোধ করি মারার সময় টুকরা টুকরা কইরা মাইরা গোটা মাঠের মধ্যে লাশটা ছড়াইয়া দিও যেন হাসরের মাঠে হজরত ইসরাফিল যখন সিংহায় ফুট দিবেন অন্য অন্য লাশগুলা আস্তে আস্তে উঠবে আর হাসান জামিলের লাশটা যেন ময়দানের চারুপাশ থেকে টুকরা টুকরা রক্ত সহ আল্লাহর সামনে হাজির হয় আমার রব দেখবেন রক্তগুলা টপ টপ করে পড়বে ওই রক্ত থেকে মেষ্ট আম্বরের গ্রান বের হবে আমার আল্লাহ তাকায় থাকবেন হায় রে আমি তো সব সময় ওই দোয়া করি কাজে আমাদেরকে ফাঁসির হুমকি দিয়া লাভ নাই কথা কণ্ঠে কেনা মুসলমান তো তার নবীকে এত মোহাব্বত করে নিজের নবীর জন্য রক্ত দিতে প্রস্তুত থাকে কল্লা দিতে প্রস্তুত থাকে সব মুসলমান তৌহিদ জনতা এই কথায় এক এক বাক্যে সবাই একমত যে কল্লা দিতে পারবো আমার নবীর বেশ যদি বরদাস্ত করতে পারবো না রাজি আসো মুসলমান আল্লাহ আকবর হাজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা ইবনে আবি জাহল আবু জাহাল তো বদরে মারা গেছে ইক্রামা তো বাইচে গেছে কিন্তু ও বড় জ্বালাইছে আল্লাহর রসুল পনেরো জনের মধ্যে ইক্রামার নামটা উল্লেখ করলেন ইক্রামা পালাইছে মক্কা থেকে ইয়ামানের দিকে পালাইছে ইয়ামানের বর্ডার যখন ক্রস করবে ছোট্ট নদী পড়েছে নদীর মধ্যে যখন নৌকা দিয়া পার হচ্ছে ঝড় তুফান ইক্রামায় আক্রান্ত হয়েছে ঝড় তুফানে পইরা এখন কয় ইয়া লাত ইয়া উজ্জা ইয়া হুবাল ইয়া মানাত বাসাও বাসাও মাঝি বলে কাজ হবে না এই জায়গায় বাঁচতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আকবার হাজরত ইকরামার ওই ছোট্ট কথাটা যা দিলের মধ্যে আঘাত করেছে বলে মনে মনে বলে এই জায়গায় যদি আমার আল্লাহ বাঁচায় তাইলে স্থলেও আমাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না সাথে সাথে ইকরামা জবান দিয়া আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদিয়া আলা ইয়াদিহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা ওগো আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা আল্লাহ যদি আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান আমি সরাসরি নবী মুহাম্মাদের কাছে চলে যাব সুবহানাল্লাহ আমি যাই তার হাতে হাত রাইখা ইসলাম কবুল করব। আমি জানি আমার আমার ভাইকে আমি চিনি চাচাতো ভাই সম্পর্কের দুঃসম্পর্কের আমি জানি আমার ভাইকে পালা আজিদান্নাহু আল্লাহ আমার বিশ্বাস আমি মোহাম্মদকে ক্ষমাশীল পাবো ভদ্র পাবো অত্যন্ত ভালো মানুষ পাবো নদী থেকে উঠবে উঠবে ভাব এইদিকে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিসাম মক্কা থেকে দৌড়ে আসছেন কারণ রসুল থেকে নিজের স্বামীর জন্য নিরাপত্তা চাই আনছেন দৌড়ে যাচ্ছেন ইয়ামনের দিকে নদীর পার থেকে ডাক দিছে ইয়াবনা আম্মি إني قد جئت من عند أبر الناس وأوصل الناس وخير الناس قد قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك ও চাচার ছেলে জামাইরে কি কয় জামাইরে কি বলতেছে স্বামীরে কি বলে ও চাচার ছেলে এটা বলে অনেক সময় আত্মীয়তার কারণে পরে বিয়া হইলে ওই আগেরটা থাইকা যায় আমার নিজের কথাই বলে আমার আপন বোনকে বিয়ে দিছি আপন চাচাতো ভাইয়ের কাছে নাম আব্দুল মান্নান বহুদিন পর্যন্ত দেখছি আমার বোনই তো বলতো মান্নান ভাই বুঝেন নাই আপনারা ওই আগে মান্নান ভাই বলতো বিয়ের পরে ও কয় মান্নান ভাই তো ইক্রমার ভিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিসাম ওই বিয়ের পরে ও বলে ইয়াব নাম ও চাচার বেটা ইন্নি তুমি নে ইন্দি বাররিন নাস আমি জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে আসছি সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম মানুষের কাছ থেকে আসছি এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার দায়িত্বশীল ব্যক্তি সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি তার কাছ থেকে আসছি তুমি চলো আমি তোমার জন্য নিরাপত্তা চাই আনছি আমি তোমার জন্য আল্লাহর রসুল থেকে নিরাপত্তা চাই আনছি ফালা তুহলিক নাফসাক কাজী তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না চলো হজরতে ইকরামা চলছেন মক্কার দিকে আল্লাহর রসুল খবর পাইয়া গেছেন ইকরামা আসতেছেন মুসলমান হইয়া কেমনে খবর পাইছেন রসুল গায়েব জানতেন আরো জোরে কন্যা গায়েব জানতেন আমাদের বহু পাবলিক আছে এই কথা কয় রসুল গায়েব জানতেন আছে কিনা রসুল গায়েব জানতেন কার কথা আরো জোরে বলেন আল্লাহ বলেছেন সুরা আরাফ আয়াত নাম্বার একশো 188 ওয়ান এইট এইট নয় নম্বর পারা হাফিজ কোরআন শরীফের চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত রব্বে করিম বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير ওমা মাসানি আসু আল্লাহর রাসূল বলেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খাইর ওমা মাসানি আসু আরে আমি যদি গায়েব জানতাম তাইলে সবকিছু তো খালি ভালোই পাইতাম আমি তো বিপদে পড়তাম না বোঝা গেল আল্লাহ রসুল বলতেছেন আমি যদি গায়েব জানতাম মানে কি জানতেন এই সহজ কথাটা যারা বুঝে না এদের মাথার মধ্যে মগজ না গোবর আল্লাহ এই গোবর গুলারে মগজ বানায় দেন বলেন আমিন স্পষ্ট শিরিক যে মনে করবে আল্লাহ রসুল গায়েব জানতেন স্পষ্ট শিরিক আল্লাহ রসুল তো বুঝছেন আমার সাহাবিরা বানানোর জন্য অপেক্ষায় আছে এখন ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি আসলে তো বানাইতে পারবে না ওই জালটা মিটাইবো এর বাপের উপরে দিয়া আবু জাহেল পোলারে দূরের থেকে খেপানোর জন্য কারণ এরা তো কিছু বলতে পারতেছে না রসুল তো নিরাপত্তা দিয়ে দিছে হয়তো এর সামনে আবু জাহিল্লার ইচ্ছা মতো গাইলে দিতে পারে রসুল তো বুঝছেন টের পাইছেন সাহাবিদেরকে তো রসুল চিনেন আল্লাহ রসুল জানাইয়া দিলেন হুকুম দিয়া দিলেন এ আমার সাহাবিরা ইয়াতি কুমে একরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফা ইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই আহারে আল্লাহ রসুলের এই ছোট্ট কথাটা যদি বর্তমান রাজনৈতিক দলগুলা ফলো করত নিজেদের আপোষের দূরের দূরত্ব অনেকটা কমে যেত অনেকটা কমে যেত আল্লাহ রসুল কি বললেন এ আমার সাহাবিরা একরমা কুমে একরমা মুমিনা হয়ে আসতেছে তো কিছু না যেহেতু সে কিন্তু ঝাল আবার তার বাবারে দিয়া মিটাইও না তার বাবারে কিন্তু তোমরা গালি টালি দিও না কেন আহারে কি আদর্শ কি আখলাক আমার নবীর আল্লাহ আকবার ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলি যায় যায় লাগে কথা কোন ঠিক কিনা আর তোমরা যারা অমিলিক করো হাতে পায়ে ধইরা অনুরোধ কইরা যায় বিএনপির লিডার যিনি ছিলেন প্রতিষ্ঠাতা ওই শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি কইর না কারণ তার দলের লোকের কলিজায় লাগে তোমরা যারা বিএনপি করো জামাত করো ওই আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটুক্তি করবা না তাইলে তার দলের লোক যারা জীবিত আছে তাদের কলিজায় লাগে তোমরা আপোষের গালাগালি কটুক্তি তাচ্ছিল্য তুচ্ছ করা ছেড়ে দাও যারা চলে গেছেন তাদেরকে নিয়ে কোনো মন্তব্য কইরো না দেখবা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে কারণ কি কারণ কি কারণ তোমরা আল্লাহর রসুলের একটা সুন্না ফলো করছো আল্লাহর রসুলের সুন্না ফলো করলে দুনিয়া আখেরাতের শান্তি কথা কন ঠিক কিনা সব যেগুলো আছে পনেরোটা পনেরোটার অধিকাংশই মুসলমান হয়ে গেছে হজরত ওহসি ইবনে হার্ব মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ানের বিবি হিন্দা বিনতে ওদবা হজরত হামজার হত্যার হুকুমদাতা মুসলমান হয়ে গেছে রসুল মাফ করে দিয়েছেন কেউ দূরে ভেঙে গেছে কাউকে হত্যা করা হয়েছে এটা আমার বলা মাকসাদ না দোস্ত আমি যে কথাটা বলতে চাই ওই যে আমাদেরকে গুতা দাও দুনিয়ার এত সমস্যা থাকতে এগুলা নিয়ে আপনারা কেন কথা বলেন এটা আমি আমার রবের থেকে শিখেছি আমার রসুল থেকে শিখেছি রসুল সব মাফ করে দিচ্ছেন রসুলকে নিয়ে যারা কটুক্তি করেছে দিনকে নিয়ে যারা কটুক্তি করেছে আল্লাহ রসুল তাদেরকে ছাড়েন নাই আমরাও ছাড়বো না আমাদেরও বক্তব্য একটাই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কারো সিঁড়ি হইতে রাজি না ক্ষমতা থেকে নামানোর জন্য কারো সিঁড়ি হইতে রাজি না মুসলমানদের এই জমিনে হজরত হাফিজু হুজুর রহমতুল্লাহ আলের এই জমিনে শামসুল ফরিদপুরের এই জমিনে শাহজালাল ইয়ামানির এই জমিনে আল্লামা আহমদ শফির এই জমিনে কোন কুলাঙ্গার যদি প্রিয় হাবিবকে নিয়ে কটুক্তি করে তার পরিবারকে নিয়ে কটুক্তি করে আল্লাহর কসম শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই কুলাঙ্গারকে এই জমিনে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا আবুল আহাব অচিরে জাহান নামে ঢুকবে সাথে তার বিবি সুদ্দা ওম্মে জামিল বিনতে হার বিবনে উমাইয়া সুদ্দা জাহান নামে ঢুকবে এরে দোস্ত আবুল আহাবের বিবির নামটা আগে কতজন শুনছেন আচ্ছা শুনতে পারেন আবু জাহালের নাম বেশি শুনছেন না আবুল আহাবের বিবির নাম বেশি শুনছেন জোরে বলেন তাইলে বোঝা গেল আবু লাহাবের বিবির রসুল রে বেশি কষ্ট দিছে আবু জাহেল ঠিক আছে না নাইলে তো আপনি আবু জাহেলের আবু লাহাবের বিবির কথাই জানতেন আবু জাহেলের কথা এত জানতেন না তো আল্লাহ তালা এইরকম বড় শত্রু একটারে বাদ দিয়া আবু লাহাবের বিবির কেন ঢুকাইলেন আয়াত যখন নাজিলি হয়েছে বড় দুইটারই কইতেন আল্লাহ তালা তাব্বাতিয়া আবি লাহাব তাব্বাতিয়া আবি জাহাল ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক আবু জাহাল এইভাবে বলতেন এইভাবে না বইলা আল্লাহ আবুল আহাবের বিবির প্রসঙ্গ কেন আনছেন এটাও বুঝার জিনিস বর্তমান সময়ে প্রেক্ষাপটে এটা অত্যন্ত জরুরি জিনিস আমাদের অনেক ভাই বলেন আমরা তো নামাজ পড়ি সব ঠিক আছে রোজা রাখি রসুলকে মহাব্বত করি মিলাদুল নবীও পালন করে আবার সুবাহ আল্লাহ কিন্তু যারা রসুলকে নিয়ে কটুক্তি করে শুধুমাত্র দলীয় কারণে রাজনৈতিক কারণে অথবা লেনদেনের কোন ব্যাপার সেবার থাকতে পারে আন্তর্জাতিক মহল থেকে দান সৎকা বন্ধ হয়ে যাইতে পারে তাদের এই সমস্ত কারণে আমরা দেখেছি অতীতে ওই সমস্ত কুলাঙ্গারদের পাশে এক শ্রেণীর মানুষ দাঁড়ায় যায় অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে আছে কি নাই আল্লাহ দেখাইয়া দিছেন আমি দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলাম সবচেয়ে বড় শত্রুদেরকে কথা উল্লেখ করি নাই দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলাম এক শ্রেণী হচ্ছে আবুল আহাব মার্কা যারা সরাসরি রসুলের সাথে বেয়াদুবি করেছে রসুলকে সারাক্ষণ কষ্ট দিয়েছে আর এক শ্রেণী হচ্ছে আবুল আহাবের বিবি মার্কা যারা স্বামীদেরকে সাহায্য করেছে শেল্টার দিয়েছে পাশে দাঁড়াইছে কামত পর্যন্ত যারা সরাসরি গালি দিবে তাদেরও একই শাস্তি যারা গালি দেবে না কিন্তু তাদের পাশে দাঁড়াবে শেল্টার দিবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিয়া তাদেরকে আরো বেশি উৎসাহিত করবে আল্লাহর কসম তাদের ঠিকানা আবুল আহমের বিবির সাথে জাহান নামে এখানে আরেকটা জিনিস বড় চমৎকার আবুল আহাবের বিবির যে পরিচয় আল্লাহ তালা দিয়েছেন এই পরিচয়টাও একটু আমাদের শোনা দরকার তাইলে বিষয়টা আরো ক্লিয়ার হবে সহযোগী শেল্টার কারা দেয় কে তারা আল্লাহ বলছেন এই আয়াতটার তিনটা মোটামুটি অর্থ আমি করব অনেক রাত হয়েছে আপনারা কষ্ট পাইতেছেন না আল্লাহ আমার বড় খারাপ লাগতেছে এত রাত হয়ে গেছে কতক্ষণ চলতে পারে দশ পনেরো মিনিট মোতান সাহেব কই আর রাখেন মোতান কতক্ষণ চলতে পারে কটা বাজে পঁচিশ মিনিট আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তোমার ওসি পাঁচ সাত মিনিট বলবেন আরো ঠিক আছে আলহামদুলিল্লাহ তিনটা ব্যাখ্যা একটু সংক্ষেপে শোনেন বড় জরুরি কথা দেখবেন আপনি গালি দেন নাই কিন্তু এই হাম্মাল আতাল হাতাবের আওতায় আপনি উপরে যেতে পারেন খেয়াল করেন হাম্মাল আতাল হাতাবের একটা ব্যাখ্যা হচ্ছে আবুল হাম্মালা হাম্মালা আরবিতে হাম্মালা বলা হয় কুলি কুলি মাথায় নিয়ে চলে যে কুলি হাম্মালা বলা হয় তো হাতব হচ্ছে শুকনা লাকড়ি আবুল আহাবের বিবি সম্পর্কে আল্লাহ বলেছেন হাম্মাল হাতব মানে আবুল আহাবের বিবি কাটা গাছ এগুলা নিয়ে নিয়ে রসুলের পথ চলা যেটা রাস্তার মধ্যে বিছায় রাখতো যেন রসুল নির্বিঘ্নে মসজিদে যাইতে না পারে রসুল যেন নির্বিঘ্নে মসজিদে যাইতে না পারেন রাস্তার মধ্যে কাটা বিছাইতো কাটা এর দুস্ত তুমি মনে করেছ এখন মসজিদে যাওয়ার সময় কেউ কাটা বিছায় না কাজী এই আয়াতের অর্থ শেষ আবুল আহাবের বিবি আর জগতে আসবে না মনে করেছ না এটার আবেদন কেমন পর্যন্ত থাকবে সিস্টেম হয়তো ওইটা থাকবে না প্রক্রিয়া চেঞ্জ হবে তোমরা যারা মাদ্রাসায় আসতে ছাত্রদেরকে আতঙ্কিত করো জঙ্গিবাদের তকমা দিয়া বাবা মার কলিজার মধ্যে ভয় দেখাও দিনদার ফ্যামিলি তার সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে চায় না বলে না আমার ছেলে মাদ্রাসায় গেলে জঙ্গিবাদের তকমা না জানি আমার ছেলেরা আবার গ্রেফতার করে বহু মা তার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না এই যে মাদ্রাসায় যাওয়ার জন্য একটা বাধার সৃষ্টি করলা অপপ্রচারের মাধ্যমে জেনে রাইখ তোমরা ওই হাম্মালাতাল হাতাব এটা একটা আমি সংক্ষেপ করব তো এই জন্য আর ব্যাখ্যায় গেলাম না এটা একটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে কুটনাবুড়ি বুড়ি হাতম মানে কুটনি বুড়ি শুকনা লাকড়ি নিয়ে মাথায় নিয়ে ঘুরে মানে সুযোগ পাইলে আগুন লাগায় এটারে আরবিতে ঘুরাইয়া বলে হাম্মালাতাল হাতম কুটনি বুড়ি খালি কথা চালাচালি কইরা পেস লাগায় অপপ্রচার কইরা কইরা পেস লাগায় এই ব্যাখ্যার আওতায় পর্বে সব হলুদ সাংবাদিক যেগুলো আছে একটা আছে না আমাদের মুন্নি সাহা আছে না ছিলেন না আল্লাহ আকবর এই টাইপের যেগুলো আছে সারাক্ষণ খালি দিন ও সরিয়ার বিরুদ্ধে যাদের অবস্থান কয়েকদিন আগে দেখেছি পাড়াগায়ের কোথায় কোন গ্রামের ভেতরে ছোট্ট মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেশের স্বাধীনতা নিয়ে জিজ্ঞেস করে পতাকা নিয়ে মানচিত্র নিয়ে জিজ্ঞেস করে ওই ছোট্ট বাচ্চা কি বুঝে আমরা তো দেখেছি একুশে ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটির ছেলে কলেজের ছেলেদেরকে জিজ্ঞেস করেছে এই একুশে ফেব্রুয়ারি কি এটা বলেছে দেশের জন্য এই দিনে অনেকে জীবন দিছে ইউনিভার্সিটি কলেজে পড়ে খবর নাই একুশে ফেব্রুয়ারি কি জিনিস আর ওই ছোট্ট মাদ্রাসার ছাত্রকে মানচিত্র নিয়ে জিজ্ঞেস করে তার দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করে যে কোনো বিছনায় পেশাব করার বয়স যার যায় নাই তাকে নিয়ে এগুলা জিজ্ঞেস করো তুমি তুমি আমাদের ইমানের পরীক্ষা নিতে চাও আমাদের ইতিহাস আছে সোনালি ইতিহাস এই ছোট্ট বাচ্চা থেকে পরীক্ষা নেওয়ার দরকার নাই আমাদের সোনালি ইতিহাস পড়ে দেখো কাসেম না তুমি ইতিহাস পড়ে দেখো দেশপ্রেমিক কাসেমের না তুমি তুমি সন্তান আমরা দেশপ্রেমিক মাহমুদ হাসান দেওবন্দির সন্তান আমরা দেশপ্রেমিক হুসাইন আহমদ মাদানির সন্তান আমরা তোমরা তো ভিন্ন দেশের নুন খায়া এই দেশকে তাদের কাছে বিক্রির চক্রান্ত করো তাই না আমাদের অবস্থান শুনে রাখো আমাদের অবস্থান শুনে রাখো ক্লিয়ার স্পষ্ট এই জমিনকে ভালোবাসি জন্য এই জমিনের মানচিত্র রক্ষার জন্য একাত্তর একটা মুক্তিযুদ্ধ হয়েছিল জেনারেল এই জমিনের প্রতি ইঞ্চি জমিন রক্ষায় যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খোঁজ খবর না নিয়ে উত্তরবঙ্গে যায় খবর লো লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে ধোকা দিয়া পররচনা দিয়া খবর লও যাইয়া দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত চলছে পার্বত্য অঞ্চলে যায় খবর নাও দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত চলছে চক্রান্ত তোমরা অব্যাহত রাখো আমরাও আমাদের অবস্থান জানাইয়া দেই আমাদেরকে চেনো ওলামায় দেওবন্দের রক্ত আমাদের ধমনীতে ওলামায় দেওবন্দের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেষ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল এর কুরাঙ্গার শুনে রাখ ওলামায় দেওবন্দের রক্ত যদি বাংলার জমিন স্পর্শ করে একটা পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না রাজি আসু মুসলমান হাত তুলে সাক্ষী রাখো আল্লাহকে আল্লাহ আকবার দিন ও শরিয়া রক্ষায় ইমান রক্ষায় মানচিত্র রক্ষায় শরীরের শেষ ফোটা রক্ত দিয়ে নিজেকে প্রস্তুত করব ইনশা আল্লাহ রাজি আছো আল্লাহ কবুল করেন আমি আমাদের ইমানের পরীক্ষা নিও না আমাদের দেশপ্রেমের পরীক্ষা নিও না শত বছরের ইতিহাস আছে আমাদের ওলামায়ামের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে স্বাধীনতা পেয়েছ সতেরোশো সাতান্নের ইতিহাস পরে দেখো দিল্লির সাই মসজিদ থেকে নিয়া ওই যে জেটি মহাসড়ক ছিল পাকিস্তান পর্যন্ত হাজার হাজার মাইলের যে রাস্তা রাস্তার দুই পাশের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই বাংলাদেশের ওই যে বাহাদুর চা পার্কের ইতিহাস পরে দেখো হাজার হাজার আলেমের লাশ যেখানে গাছে ঝুলে ছিল হাজার কেন লক্ষ আলেমের লাশ যদি আবারও ঝুলাতে হয় বাংলাদেশের তৌহিদি জনতা আবারও ঝুলতে প্রস্তুত আবারও রক্ত দিতে প্রস্তুত তাও কোন কুলাঙ্গরকে এই জমিন দখল করতে দেওয়া হবে না দখল করতে দেওয়া হবে না দোস্ত মহতারাম এটা একটা ব্যাখ্যা কাজে যে সমস্ত কুলাঙ্গাররা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এগুলাও আবুল হাবের বিবির লগে জাহান নামে যাবে বুঝতেছেন কথাবার্তা তিন নম্বর ব্যাখ্যা হাম্মালাতাল হাতাব বড় দারুণ ব্যাখ্যা এটা শুনে রাখো মুসলমান বলেছিলাম আগে দেখো কোন ব্যাখ্যা তোমার কান্দে পইরা যায় সচেতন হয়ে যাও সতর্ক হয়ে যাও এটা বড় স্পর্শকাতর জায়গা আল্লাহ নিজের সাথে শিরিক কর্ণেওয়ালাদেরকে অনেক সময় সাজা দেন না কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবকে গালি যারা দিছে তার প্রিয় হাবিবের ওয়ারিস নায়েবে নবীকে যারা গালি দিবে আল্লাহ জানাইয়া দিচ্ছেন সুরাল আহাবের মধ্যে আমি কেমত পর্যন্ত আমিও তাদেরকে ছাড়ব না তিন নম্বর ব্যাখ্যা হাম্মালাতাল হাতব মুফাসসিরিন কিরাম আবুল আহাবের বিবিকে দিয়ে আল্লাহ আবুল আহাবকে শাস্তি দিবেন আবুল আহাবের বিবি জাহান্নামে লাকড়ি মাথায় তুইলা তুইলাই না আবুল আহাবের আগুনের ইন্ধন যোগাবে আল্লাহ দেখায়া দিছেন এ মানুষ শুনে রাখ আমার হাবিবের বিরুদ্ধে যাদের অবস্থান আমি আল্লাহ তার পরিবারকে দিয়ে তাকে শাস্তি দিব তাজিদ আমার এই পদ্ধতি সিস্টেম পর্যন্ত চালু থাকবে আমি আল্লাহর মধ্যে পরিবর্তন আনব না কাজী মনে রাখো দোস্ত তুমি নবীর বিরুদ্ধে যদি অবস্থান নাও তুমি মনে করো না তুমি বেঁচে যাবা মনে রাখো তোমার সন্তান তোমাকে গালি দিবে নিশ্চিত জেনে রাখো তুমি যদি আল্লাহ রসুলের নায়েবের বিরুদ্ধে অবস্থান নাও তুমি নিশ্চিত জেনে রাখো তোমার আপনজন তোমার বিরুদ্ধে লেগে যাবে ইনশা আল্লাহ কথা কন ঠিক কিনা এর মাত্র দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পারস্য সম্রাট ছিল খসরু পারভেজ তার অধীনে ছিল ইয়ামান ইয়ামানের গভর্নর ছিল বাজান কি নাম বাজান ইয়ামান তখন পারস্যের অধীনে রসুল মদিনায় খসরু পারভেজ বাজানের কাছে দুধ পাঠাইছে যে মদিনায় দুধ পাঠাইয়া নিয়ে আসো নজুবিল্লা এত সোজা রসুল বুঝি আমাদের মতো আশিক রসুলদের মাঝখানে থাকে আল্লাহ আকবার আরে রসুল তো আবু বকর ওমরের মাঝখানে থাকে আল্লাহ আকবার যারা নিজেদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রসুলের গায়ে একটা কাটা বিটতে দিবে এটা সহ্য করবে না তাদের মধ্য থেকে রসুলকে ধৈর্য আনা এত সোজা বাজানের দুধ যায়া মদিনায় পড়ছে রসুলকে যাইয়া বলতেছেন আপনাকে ধৈর্য নেওয়ার জন্য পারস্য সম্রাট হুকুম করেছে বাজান ইয়ামানের গভর্নর আমাদেরকে পাঠাইছে এই কথা বলতেছে আর কাঁপতেছে ধরতে গেছে রসুলের চেহারার দিকে তাকাইয়া কাঁপতেছে এটা আল্লাহ রসুলের মজেজা আল্লাহ রসুল বলেছেন নসির তুবি রব আল্লাহ আমাকে রোগ দিয়ে সাহায্য করেছেন দেখলেই একটা আতঙ্ক মৌলবীদেরকে দেখেন না আল্লামা আহমদ শফি দূরে দূরে বৈশা বৈশা তেতুল হুজুর ক সামনে গেলে পায়জামা নষ্ট হয়ে যায় আমরা দেখি নাই এটা রসুল থেকে পাওয়া মিরাজ সূত্রে পিছনে পিছনে অনেক কিছু বলতে পারে সামনে আসলে আর কথা কয় না এটা রসুল থেকে পাওয়া রসুলের মিরাজ এটা ওই বাজানের দুধরাও কাঁপতেছে আল্লাহ রসুল সাল্লাম দেখে মুসকি হাসি দিয়া বলেন ধরতে আসতে আচ্ছা ঠিক আছে আজকে খাও দাও বেড়াও কালকে নিয়ে আমার তো এদের মেহমানদারি হয়েছে মেহমানদারি হওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম এই মাদ্রাসার ছাত্ররা সিরাতে মুস্তফা পড়বা এগুলো সব আছে সিরাতে মুস্তফার মধ্যে এই হিস্টোরি রসুল সাল্লাহ আলহি সকালবেলা বলতেছেন তোমরা চলে যাও সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে আল্লাহ এখন ওই দুই দূত তো এমনি ছাইরা যে মাক্কাই দেবাসি কোন রকম উসিলা খুঁজতেছে কেমনি ফেরত যাইব এই কথা শুই না এখন তো এমনি না চুইনা বুড়ি আবার পাইছে ডোলের বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ামানের দিকে চলে গেছে ইয়ামানে যাইয়া ইয়ামানের গভর্নর বাজানকে যাইয়া বলতেছে হুজুর সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে মোহাম্মদ বলল হয়তো আবার মিথ্যা কথা কয় না বাজান বলে আরে সিদ্ধান্ত চেঞ্জ হইলো কোন সময় আমিও তো কিছু জানি না কে করলো সিদ্ধান্ত চেঞ্জ বলে কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না সে কি বললো এটা আচ্ছা অপেক্ষা কর একটা ব্যবস্থা তো হবেই কিছুক্ষণ পর দেখে পারস্য দিক থেকে দূত আসতেছে দ্রুত ওই দেখায় অপেক্ষা দূত আইসা বলতেছে যে খসরু পারভেজের ছেলে নৌশেরওয়া সে গতকাল রাতে তার বাবাকে হত্যা কইরা সিংহাসন দখল করেছে এবং সে ফরমান জারি করেছে গতকাল পর্যন্ত বাবার সমস্ত সিদ্ধান্ত স্থগিত ওই যে মোহাম্মদ তাকে যে ধৈর্য নেওয়ার কথা ওই সিদ্ধান্ত বাদ স্থগিত করে দিছে রেজাল্ট কি আসলো খসরু পারভেজ করলো রসুলের সাথে বেয়াদুবি আল্লাহ বলে আমার সিস্টেম একটাই সুন্নাত আল্লাহিল্লাতি কদ খালাত মিন কবল ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা আবুল আহাব বেয়াদবি করেছে তার বউরে দিয়ে আমি শাস্তি দিব খসরু পারভেজ বেয়াদবি করেছে তার সন্তান নওশারওয়া দিয়ে আমি তার বাবাকে সাহায্য করেছি বহুত পুরান কথা এগুলা তাই না বাংলাদেশে একটা মেয়ে তার বাবা মাকে হত্যা করেছিল মনে আছে আপনাদের আমি আর নামটা বলতে চাই না আপনাদের পর্যন্তই থাক তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এটা কি আপনারা জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বড় আজিজ ও মুসলমান বড় সাবধান বড় স্পর্শকাতর বিষয়টা হেফাজত আন্দোলনের পর আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজাহুল্লাহ সহ ওলামায় কেরামের উপর যে সমস্ত পুলিশ কর্মকর্তারা নির্যাতন চালিয়েছিল ওই মেয়েটার বাবাও তার মধ্যে একজন ছিল আল্লাহ তালা এই যুগেও দেখাচ্ছেন কামত পর্যন্ত দেখাবেন আমার রসুলকে নিয়ে যারা কষ্ট দেয় রসুলকে তাকে তার আপন জন দিয়ে আমি সায়স্তা করি সন্তানকে দিয়ে তোমাকে সাহায্য করবেন হাম্মালাতাল হাতাব মনে আছে কিনা শেষ আয়াত في جيدها حبل من مسد মাসাদ মুফাসসিরিন কেরাম মোটা দুইটা ব্যাখ্যা করেছেন আমি খুব সংক্ষেপ করতেছি রাগ করেন না মাসাদ একটা অর্থ হচ্ছে খেজুর গাছের ছিলকা দিয়ে শক্ত করে যেই দড়ি বানানো হয় ওটাকে মাসাদ বলে আরবরা এই রশিটাই ব্যবহার করত খেজুর গাছের ছাল দিয়ে রশি বানাই এটা এক অর্থ আরেক অর্থ হচ্ছে লোহার শেকল মাসাদ এটাও এক অর্থ হইতে পারে ফিজি দিহা মানে তার গলার মধ্যে লোহার শেকল অথবা ওই খেজুর গাছের ছিলকার মোটা রশি শক্ত রশি এটা হচ্ছে আয়াতের অর্থ আবুল আহাবের বিবি সম্পর্কে আল্লাহ বলতেছেন তার গলার মধ্যে শক্ত রশি অথবা লোহার শেকল মানিটা কি মানে হচ্ছে আবুল আহাবের বিবি দুনিয়ায় যখন তখন একটা মোটা চেইন পড়ত সে ওই বাহাদুরি করত বাপ আছে না দেখেন না রাস্তায় হাটে কতগুলা বাপ দেখায় মোটা মোটা চেন পইরা এত বড় কানের জিনিস পরে দেখছেন না হাতের মধ্যে এইরকম মোটা মোটা বালা টালা পইরা হ্যাঁ বাপ কি মনে মেরে নেবো দেখলেই ভয় লাগে আল্লাহ হামলা করবে করবে ভাব এই যারা দুনিয়া এইরকম চলে আল্লাহ বুঝাইতেছেন যে আবুল আহাবের বিবির মতো মরলে এগুলার গলার মধ্যে আমি লোহার শিকল পড়াইয়া এরপরে শাস্তি দেব এটা একটা সরল ব্যাখ্যা কিন্তু গুস্তাকে রসুল রসুলের সাথে যারা বেয়াদুবি করে ওই দৃষ্টিকোণ থেকে আরেকটা ব্যাখ্যা সেটা হচ্ছে আবুল আহাবের বিবি ওই যে রশি দিয়া পেঁচায়া পেঁচায়া রসুলের জন্য কাঁটা বিছাইতো ওই কাটা বান্ত যেই রশিটা দিয়া এখানে মাসাদ দ্বারা ওই রশিটা উদ্দেশ্য তখন আয়াতের ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা হচ্ছে আমার হাবিবকে শাস্তি দেওয়ার জন্য তুমি যেই অস্ত্র ব্যবহার করেছ যেই রশি ব্যবহার করেছ তোমার মৃত্যুর পর আমি তোমাকে জাহান নামে ওই একই অস্ত্র দিয়া শাস্তি দিব মানি তোমাকে ও গলার মধ্যে আমি রশি দিয়া ফাঁসি দিয়া দিয়া শাস্তি দিব এটা হচ্ছে ব্যাখ্যা বর্তমান প্রেক্ষাপটে ব্যাখ্যার মানিটা কি মানিটা হচ্ছে আল্লাহর রসুলের সাথে যাদের সম্পর্ক তাদেরকে যেই অস্ত্র দিয়ে তুমি আঘাত করবা যেই গুলি তাদের বুকে চালাবা যেই স্টিম রোলার তাদের পিঠে ভাঙবা মনে রাখো আল্লাহর কথম ওই গুলি একদিন তোমার বিকে বুকে বিদ্ধ হবে এটা একেবারে বাস্তব সত্য একটা কথা এটা কারো বিরুদ্ধে আমি বলছি না না সরকার না কোনো দল না কোনো সমাজ এটা সবার জন্য আপনিও যদি আল্লাহ রসুলের ওয়ারিসদের সাথে কোনো বেয়াদবি করেন কোনো অস্ত্র ব্যবহার করেন লাঠি হোক গুলি হোক ঢিল হোক মনে রাখেন আল্লাহ তালা ওইটাকে ফিরাই আপনার মাথার মধ্যে না ভাঙবে ইনশাল্লাহ এটা এই দুনিয়ায় না হইল আখেরাতে ভোগ করবে ইনশাল্লাহ তালা দোস্ত মোহতারাম এই জন্য বলেছিলাম যে সব বিষয় আমরা ছাড় দেয় এই একটা বিষয়ে কোনো ছাড় নাই একটাই কথা রসুলের যারা গোস্তাখ যারা ব্যাদবি করবে সবার সাথে আপোষ চলবে এদের সাথে আমাদের কোনো আপোষ নাই এর জন্য আমাদের জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত এর জন্য দিন আমার আমার সম্পদ দিতে হয় সম্পদ দিতে প্রস্তুত এর জন্য কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত এর জন্য রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত প্রস্তুত আছো কি মুসলমান আল্লাহকে সাক্ষী রেখা একবার শেষ একটা তকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জানায় দাও আমরা আছি লিল্লাহি থাকবে আল্লাহ আকবার এই ধ্বনি উচ্চারিত হবে কেয়ামত পর্যন্ত যারা স্তব্ধ করতে চায় তারা নিঃশেষ হয়ে যাবে আবুল আহাব যেমন নিঃশেষ হয়ে গেছে ইনশা আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন বলেন আমিন যে আলোচনা সুর আল আহাব কেন্দ্রিক শুনলাম এর উপর আমল করে আল্লাহ তাআলা আবুল আহাব অথবা আবুল আহাবের বিবির দল থেকে আমাদেরকে বাহির কইরা কালিমার দাওয়াত দেনওয়ালা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিলে শামিল হইয়া জান্নাতি হিসাবে কবুল করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলমিন আল্লাহ দীর্ঘ সময় থেকে মাহবুদ জান্নাতের এই বাগানে বসেছিলাম আল্লাহ আল্লাহ যত আমলগুলো আমরা করেছি মাহবুদ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাহবুদ আপনার গফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আকায় নামদার তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে পৌঁছায়া দেন আল্লাহ এই আমলগুলোর ওসিলায় মাবুদ আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়েছেন আল্লাহ এই আমলগুলোর ওসিলায় তাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরে আল্লাহ জানি না কবরে কি অবস্থায় আছে মাহবুদ কিন্তু এটা তো জানি ওই মা বাবার ওসিলায় আজকে আপনার দুয়ারে হাত পাতার তৌফিক হয়েছে আল্লাহ যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজা করি আল্লাহ আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে রহমান বলে ডাক দেই আল্লাহ আল্লাহ ওই মা বাবার কবরে আপনি আজাব দিয়েন না আল্লাহ আল্লাহ ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি মাহবুদ যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম বুত তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আল্লাহ জান্নাতি পোশাক জান্নাতি খাবার জান্নাতি বিছানার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মাহবুদ জীবনের স্বপ্নে কামালগুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ আপনি অন্তর্জামী সকলের মনের খবর জানেন কে কি মাকসাদ নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছে মাহবুদ আমি জানি না আল্লাহ প্রত্যেকের নেক মাকাসেদকে আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করেন আল্লাহ আল্লাহ যারা কৃষক ফসলে বরকত দান করেন আল্লাহ আল্লাহ যারা কারোবারে লিপ্ত চাকরি বাকরি করেন যারা আল্লাহ তাদের কাজ কারবারে বরকত দান করেন আল্লাহ আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সন্তানদের আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরিষ্কার মুত্তাকি বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর পর যেন আমাদের জানাজা পড়তে পারে মাহবুদ আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে হাত পাইতা যেন কাঁদে কাঁদে আল্লাহ চোখের পানি ফেলে ফেলে পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে এরকম মুত্তাকি বানায়া দেন মাহবুদ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আল্লাহ এত এত গুনার গুজানি আপনার দুয়ারে আসছি আল্লাহ আসার সাহস তো করতাম না মাহবুদ কিন্তু আমাদের তো ভরসার একটা জায়গা আছে কারণ আমাদের রবের নাম তো গফর আল্লাহ আপনি না বলেছেন লা আল্লাহ আপনি না বলেছেন আপনার রহমত থেকে নিরাশ হতে না মাহবুদ তাই তো নিরাশ না হইয়া বেহায়ার মতো হাজার হাজার গুণা বুঝানিয়া আপনার মাগফিরাতের দুয়ারে হাত পাচ্ছি আল্লাহ আমরা ছাড়া তো আপনার কত বান্দা গো মাহবুদ আপনি ছাড়া আমাদের আর কে আছে মাহবুদ কার কাছে যাইয়া ভিক্ষা চাইব আল্লাহ আল্লাহ কার কাছে যাইয়া ক্ষমা চাইব মাহবুদ আমাদের আর তো কোনো দুয়ার নাই আর তো কেউ নাই আল্লাহ আপনি আমাদেরকে তাড়াইয়া দিলে শয়তান খুশি হইয়া যাবে আল্লাহ আপনি ক্ষমা করলে আপনার হাবিব খুশি হবেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দিগির সব গুণ আপনি মাফ করে দেন আল্লাহ মৌলায় করিম আল্লাহ যেই মাদ্রাসায় বসে আজকের এই আয়োজন আমরা উপভোগ করলাম মাহবুদ যারা আমাদেরকে এতগুলো ন্যাক আমল করার সুযোগ করে দিলেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ তিনি চলে গেছেন এই জান্নাতের বাগান সাজাইয়া আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহ তার সমস্ত দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেন আল্লাহ আল্লাহ তার আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে বাবার মতো আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে ওই প্রতিষ্ঠাতার মতো মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ দিল দিয়ে মন দিয়ে প্রাণ খুলে প্রাণ উজাড় করে মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমরা নিশ্চুকে দেখলাম অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে মাহবুদ বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে আপনি যদি সাহায্য করেন আল্লাহ এগুলা কিছুই না বড় সহজ মাহবুদ আপনার আপনার কুদরতি খাজানা আল্লাহ এই মাদ্রাসার হাজত পুরা করার জন্য আপনি খুলে দেন আল্লাহ আল্লাহ মাদ্রাসাকে আপনি দারুলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ মুহতামিম সাহেবের মধ্যে আল্লাহ কাসেম না নতুবির ইলম ও হিকমত দান করেন আল্লাহ আল্লাহ আসাতাজা একরামকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বানায়া দেন আল্লাহ ছাত্রগুলাকে রশিদ আহমদ গাঙ্গুহি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানি আল্লামা আশরাফ আলী থানবী আল্লাহ এই রকম বানায়া দেন আল্লাহ আল্লাহ তাদের লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার হেদায়তের মার্কাজ আপনি বানায় দেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় গোটা এলাকা থেকে শিরিক বিদাতকে আপনি দূর করে দেন আল্লাহ সুন্নতের ফেজা পরিবেশ কায়েম করে দেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার প্রতি এলাকাবাসীর দিলকে আপনি ঝুঁকাইয়া দেন আল্লাহ মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ মাওলাই করিম আল্লাহ মোহতামিম সাহেবের কত পেরেশানি আল্লাহ আমরা জানি কত রাত ঘুমাইতে পারেন না মাহবুদ মানুষটা ওগো আল্লাহ তার পেরেশানি দূর করার জন্য আপনি তো যথেষ্ট আল্লাহ আল্লাহ আপনি আপনার খাস রহমত তার উপর নাজিল করেন আল্লাহ বড় মেহনত করতেছেন আল্লাহ আল্লাহ তার মেহনতের যাজা আপনি দুনিয়া এবং আখেরাতে আপনি দেখাইয়া দিয়েন আল্লাহ আল্লাহ এই উসিলায় তার আপনজন পরিবার পরিজন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে যারা দান করলেন তাদের দানকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দেন আল্লাহ জানে মালে বরকত দান করেন আল্লাহ যারা ওয়াদা করেছেন আল্লাহ ওই ওয়াদা পুরা করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ সব রকমের আজাব ও গজব থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন বিশেষ করে বার্মার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ জালেমদের জুলুম থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ইমামদুরাতে শেষ মুহূর্তে আপনার কাছে একটা আবদার করি আল্লাহ সাদা দাঁড়িয়ে কত মানুষ আছে আপনি চেয়ে দেখেন আল্লাহ আল্লাহ মাসুম বাচ্চা আছেন হাফিজে কোরআন আছেন হাজি সাহেব আছেন আল্লাহ তাদেরকে সাথে নিয়ে আপনার দুয়ারে একটা ফরিয়াদ করি মাহবুব আল্লাহ আমাদের কাউকে গুণা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ আল্লাহ গুনা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ আল্লাহ গুনা অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ আল্লাহ আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন আল্লাহ আপনার দিন জিন্দার জন্য আমার শরীর যেন টুকরা টুকরা হইয়া গোটা ময়দারে ছড়ায়া ছিটায়া থাকে আল্লাহ আল্লাহ ওই অবস্থায় ডাক দিয়েন আল্লাহ আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া কবরে নিয়ে না আল্লাহ আল্লাহ জান্নাতের ঠিকানা না দেখায়া কবরে নিয়ে না আল্লাহ যেমনটা হাদিসে পড়েছি আল্লাহর রসুল বলেছেন জান্নাতি বান্দাদেরকে আপনি মৃত্যুর আগে জান্নাতের বাড়িটা দেখাবেন ওগো মাহবুদ আমরা সবাই জান্নাতের বাড়িটা দেখা কবরে যাইতে চাই যে আমল করলে মৃত্যুর সময় জান্নাতের বাড়ি দেখা মরতে পারবো মাহবুদ ওই আমল আপনি সহজ করে দেন ওই আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ গোটা জীবনটাকে সুন্নত দিয়া সাজানোর তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সব রকমের গুণাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কানের গুণা জবানের গুণা চোখের গুণা চিন্তার গুণা আল্লাহ সব গুণা থেকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সর্বাবস্থায় আল্লাহ আপনাকে হাজির নাজির যাই না তাকুয়ার জিন্দিগি গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين